আজ নয় কাল আসবে সেদিন আজ নয় কাল আসবে সেদিন আজ নয় কাল আসবে সেদিন উড়বে পতাকা উড়বে কালে কেটে যাবে যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে মা পেতে যাবেই যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের দিন আজ নয় কাল আসবে সেদিন আজ নয় কাল আসবে সেদিন সেই আশাতে চলতে হবে সাহসীর সাথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আর কোরআনের পথে সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে যুগ বদলের গানে দেখো হাজার প্রাণে যুগ বদলের গানে দেখো হাজার প্রাণে স্লোগানে স্লোগানে আছে নবীন আজ নয় কাল আসবে সেদিন আজ নয় কাল আসবে সেদিন উড়বে পতাকা উড়বে কালের মা কেটে যাবেই যাবে সকল অন্ধকার দিকে দিকে যাই শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চাই যে তারা সারানো সম্মান দিকে দিকে যাই শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চাই যে তারা হারানো সম্মান রক্ত জরা পর যাচ্ছে জনম রক্ত ঝরা পর যাচ্ছে জনম আল কোরআনের আলোর কাছে শব্দের আলোহীন আজ নয় কাল আসবে সেদিন আজ নয় কাল আসবে সেদিন উড়বে পতাকা উড়বে কালেমা কেটে যাবে যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে কালে মা কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের দিন আজ নয় কাল আসবে সেদিন আজ নয় কাল আসবে সেদিন আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আসবে রে সেদিন